কোরআন পড়ো হাদিস পড়ো মাহি রমজানি রে মাহে রমজানি কোরআন পড়ো হাদিস পড়ো মাহে রমজানি রে মাহে রমজানি নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো দুরুদ পড়ো নবীর শানে কোরআন পড়ু হাদিস পড়ু মাহিরম জানি রে মাহিরম জানি কোরআন পড়ু হাদিস পড়ু মাহিরম জানি রে মাহে জানি পাপ চেরি দাও মাপ চেয়ে নাও গুণা জীবনে ক্ষমা পেয়ে যাবে তুমি উশিলা রমজানের উসিলা রমজানের পাপ ছেড়ে দাও মাপ চেয়ে নাও গুণা জীবনে ক্ষমা পেয়ে যাবে তুমি উসিলা রমজানের রম রমজানের জীবনটাকে নাও সাজিয়ে এটাকে নাও সাজিয়ে প্রভুর হুকুম মেনে কোরআন পড়ো হাদিস পড়ো মাহিরম জানি রে মাহিরম জানি কোরআন পড়ো হাদিস পড়ো মাহিরম জানি রে মাহিরম জানি খোদার কোরআন পড়ো তুমি দিয়ে মনোপ্রাণ নামাজ পড়ো রোজা রাখো গাউরে তারি গান খোদার কোরআন পড়ো তুমি দিয়ে মনোপ্রাণ নামাজ পড়ো রোজা রাখো গাউরে প্রভুর গান গাউরে প্রভুর গান জীবনটাকে দাও কাটিয়ে কোরআন পড়ো হাদিস পড়ো মাহিরম জানি রে মাহিরম জানি কোরআন পড়ো হাদিস পড়ো মাহিরম জানি রে মাহিরম জানি বিচার দিনে খোদার কোরআন করবে সাফায়াত কোরআন পড়ো হাদিস পড়ো মানো কোরআনের মত মানো কোরআনের মত বিচার দিনে খোদার কোরআন করবে সাফায়াত কোরআন পড়ো হাদিস পড়ো মানো কোরআনের মত মানো কোরআনের মত কোরআনে পড়ে কথা বলো কোরআনে পড়ে কথা বলো মহান প্রভুর শানে কোরআন পড়ু হাদিস পড়ু মাহিরম জানি রে মাহিরম জানি কোরআন পড়ু হাদিস পড়ু মাহিরম জানি রে মাহিরম জানি নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো দুরুদ পড়ো নবীর শানে কোরআন পড়ো হাদিস পড়ো মাহে জানি রে মাহে জানি কোরআন পড়ো হাদিস পড়ো মাহে জানি রে মাহে জানি মাহে জানি রে